আবদুল্লাহ ইবনু ওমর আদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার পরকালের আবাসস্থল তার নিকট পেশ করা হয় সে যদি জান্নাতবাসী হয় তবে তাকে জান্নাতবাসীর আবাসস্থান আর যদি সে জাহান্নামবাসী হয় তবে তাকে জাহান্নামবাসীর আবাসস্থান দেখানো হয়